بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ألف لام ميم ألف لام গুলিবাতির রুম রোমকগণ পরাজিত হইয়াছে ফি আদনাল আরদি ওয়া হুম মিন নিকটবর্তী অঞ্চলে কিন্তু উহারা উহাদের এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হইবে ফি বিদআ সিনিন লিল্লাহিল আমরু মিন قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون কয়েক বৎসরের মধ্যেই পূর্বের ও পরের ফয়সালা আল্লাহরই আর সেই দিন মুমিনগণ হর্ষোৎফুল্ল হইবে بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم আল্লাহর সাহায্যে তিনি যাহাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু وعد الله لا يخلف الله وعده ولكن اكثر الناس لا يعلمون ইহা আল্লাহরই প্রতিশ্রুতি আল্লাহ তাহার প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না কিন্তু অধিকাংশ লোক জানে না يعلمون ظاهرا من الحياه الدنيا وهم عن الاخره هم غافلون উহারা পার্থিব জীবনের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 প্রবল তাহারা জমি চাষ করিত তাহারা উহা আবাদ করিত ইহাদের আবাদ করা অপেক্ষা অধিক তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসুলগণ সুস্পষ্ট নিদর্শন সহ বস্তুত আল্লাহ এমন নন যে উহাদের প্রতি জুলুম করেন উহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون অতঃপর যাহারা মন্দ কর্ম করিয়াছিল তাহাদের পরিণাম হইয়াছে মন্দ কারণ তাহারা আল্লাহর আয়াত অস্বীকার করিত এবং উহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত الله يبدا الخلق ثم يعيده ثم اليه ترجعون আল্লাহ আদিতে সৃষ্টির সূচনা করেন অতঃপর তিনি ইহার পুনরাবৃত্তি করিবেন তারপর তোমরা তাহারে নিকট প্রত্যান্বিত হইবে ويوم تقوم الساعه يبلس المجرمون যেই দিন কিয়ামত হইবে সেই দিন অপরাধীরা হতাশ হইয়া পড়িবে ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين উহাদের দেব দেবীগুলি উহাদের জন্য সুপারিশকারী হইবে না এবং উহারা উহাদের দেব দেবীগুলিকে প্রত্যাখ্যান করিবে ويوم تقوم الساعة يومئذ يتفرقون যেদিন কিয়ামত হইবে সেদিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون অতএব যাহারা ইমান আনিয়াছে ও সৎকর্ম করিয়াছে তাহারা জান্নাতে থাকিবে واما الذين كفروا وكذبوا باياتنا ولقاء الاخره فاولئك في العذاب محضرون এবং যাহারা কুফরি করিয়াছে এবং আমার নিদর্শনাবলী ও আখিরাতের সাক্ষাৎ অস্বীকার করিয়াছে তাহারাই শাস্তি ভোগ করিতে থাকিবে فسبحان الله حين تمسون وحين تصبحون সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে وله الحمد في السماوات والارض وعشيا وحين تظهرون এবং অপরাহ্নে ও জোহরের সময় আর আকাশ মণ্ডলীয় পৃথিবীতে সকল প্রশংসা তো তাহারই يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الارض بعد موتها وكذلك تخرجون তিনি মৃত্যু হইতে জীবন্তের আবির্ভাব ঘটান এবং তিনি জীবন্ত হইতে মৃতের আবির্ভাব ঘটান এবং ভূমিকে পুনর্জীবিত করেন উহার মৃত্যুর পর এইভাবেই তোমরা উত্থিত হইবে ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে যে তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন তারপর এখন তোমরা মানুষ সর্বত্র ছড়াইয়া পড়িতেছ ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রইয়াছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হইতে সৃষ্টি করিয়াছেন তোমাদের সঙ্গিনীদেরকে যাহাতে তোমরা উহাদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করিয়াছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে অবশ্যই বহু নিদর্শন রইয়াছে ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم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 নিদর্শন রইয়াছে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون এবং তার নিদর্শনাবলীর মধ্যে রইয়াছে যে তাহারই আদেশে আকাশ ও পৃথিবীর স্থিতি থাকে অতঃপর আল্লাহ যখন তোমাদেরকে মৃত্তিকা হইতে উঠিবার জন্য একবার আহ্বান করিবেন তখন তোমরা উঠিয়া আসিবে وله من في السماوات والأرض كل له قانتون আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই সকলেই তাহার আজ্ঞাবহ وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন অতঃপর তিনি ইহাকে সৃষ্টি করিবেন পুনর্বার ইহা তাহার জন্য অতি সহজ আকাশ মণ্ডলীয় পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাহারই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ضرب لكم مثلا من أنفسكم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 যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন উহারা বিশুদ্ধ চিত্তে উহাদের প্রতিপালককে ডাকে অতঃপর তিনি যখন উহাদেরকে স্বীয় অনুগ্রহ আস্বাদন করান তখন উহাদের একদল উহাদের প্রতিপালকের শরিক করিয়া থাকে ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون ফলে উহাদেরকে আমি যাহা দিয়াছি তাহা উহারা অস্বীকার করে সুতরাং ভোগ করিয়া লও শীঘ্রই তোমরা জানিতে পারিবে أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون আমি কি উহাদের নিকট এমন কোন দলিল অবতীর্ণ করিয়াছি যাহা উহাদেরকে শরিক করিতে বলে وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون আমি যখন মানুষকে অনুগ্রহের আশ্বাদ দেই উহারা তাহাতে উৎফুল্ল হয় এবং উহাদের কৃতকর্মের ফলে দুর্দশাগ্রস্ত হইলেই উহারা হতাশ হইয়া পড়ে أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن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 করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে উহাদের অধিকাংশই ছিল মুশ্রিক فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون তুমি সরল দিনে নিজেকে প্রতিষ্ঠিত করো আল্লাহর পক্ষ হইতে যে দিবস অনিবার্য তাহা উপস্থিত হইবার পূর্বে সেই দিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون যে কুফরি করে কুফরির শাস্তি তাহারই প্রাপ্য যারা সৎকর্ম করে তারা নিজেদের জন্যই রচনা করে সুখসজ্জা ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين কারণ যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন তিনি কাফিরদেরকে পছন্দ করেন না ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله